করলে সমাজ চলবে না না পারায় না আসলে পারায় না আর কয় চলবে না চলাইলেই চলে এই সমাজের মধ্যে বর্তমান বাংলাদেশের মুসলমান সমাজের মধ্যে কত হাজার রকমের অন্যায় অপরাধ মানুষের ছাড়ায় হাজার রকমের অন্যায় অপরাধ চালাইতে পারো না বালাহান চালাইতে পারো না তুমি এইসব চালাকি খরচ আল্লাহ কি এমন জিনিস হারাম করেছেন যে দোকানা চলত না জিনিস আল্লাহ হারাম করেন আল্লাহ বলেন না ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা হুসাহা যা মানুষের পক্ষে সম্ভব নয় এমন আইন আল্লাহ করেন না জানা পরিষ্কার বুঝো যেসব কামের হুকুম দিছি এটা মানুষে আসতো না হারবো ওরা হারবাই না তাই হুকুম দিছি হাতেই পারতাই না না পারতাই না যেটা হইলো কথা পারতাই না যেটা কথা যদি কেউ বলে যে না সুদের কারবার সমাজ চলবে না তাহলে আল্লাহর কালামের প্রতি বিশ্বাস রইল না বিশ্বাস নষ্ট হইল যে আল্লাহর কথা বিশ্বাস করে না ইমানদার না বেইমান ইলাপ কোনো হিসাব নিকাশ নাই বিনা হিসাবে বেইমান আল্লাহ তাকরাবুল আলমিন সুরাতুল বাকারার দুশো পঁচাত্তর নম্বর আয়াতের শেষের অংশে বলে দিয়েছেন থাকবে না সে চিরকালের জন্য জাহান্নামি হবে আপনারা কি দেখেন আপনারা মুসলমান সমাজ হবে না তিনি মুসলমান হারিয়ে দিবেই না হারি খ্রিস্টান দিই না না এই জমানার অনেক মুসলমান নামদারি মুসলমান আছে দেখবা এরা আসল মুসলমান না এরা নামদারি মুসলমান আসল মুসলমান বেইমান হয় না যেটা আসল মুসলমান বেইমান হয় না শর্ত কোনো কথা বিশ্বাস আর কোনো কথা অবিশ্বাস আল্লাহ সব কথা বিশ্বাস এখন যাতে দেখুন যেন সমাজে কতজন আছে আর কতজন আছে হওয়ার জন্য প্রথম নম্বর অন্তরে ইমান থাকতে হবে আল্লাহ সব কথাকে সঠিক বলে বিশ্বাস করতে হবে গেল হইয়া নম্বর শর্তের সামান্য ব্যাখ্যা দুই নম্বর শর্ত নেক আমল নবীর তরিকা আমাকে করতে হবে যেইটাকে সোয়াবের কাজ বলে নবী শিক্ষা দিয়েছেন ওইটাকে সোয়াবের কাজ মনে করিয়া করতে হবে যেইটা সোয়াবের কাজ বলে নবী শিক্ষা দেন নাই ওইটাকে যদি সোয়াবের কাম মনে করিয়া করি দাও ফুরুতায় চলেন নিয়ে আপনারা এলাকা ছোট ছোট ফুরুতায় ফেক দিয়ে বানায় পিঠা পথের গোলাপি বান্ধে রান্ধে নারিকেলের মালার মাঝে আর ইটের লাল ফাঁকি রান্ধে ফুলাও আর কচুর ডগা রান্ধে আর হায় না হাওয়ার পান করে হয় বড় মজা এক কবি এটা কবিতার মাধ্যমে বিষয়টা ফুটে যে কয় ধুলুবাড়ির কুরমা পোলাও ধুলুবাড়ি কুরমা পোলাও আর যে কাবার পিঠে মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে মিশামিশি খায় আর হয় বড় মজা হাসা খায় না মিশামিশি খায় আর হয় কিটা বড় মজা ইলাকার খতলা পোলাও আর খতলা কুরমা আর খতলা পিঠে খাইলে এক বছর আপনারা মনে করুন এক বছর সারা জীবন খাইলে শিয়ালি পোলাও হয় তারা শিয়ালি পোলাও যার নাম হইল খিয়ালি পোলাও নবীর সুন্দর তরিকামতে যদি নির্কামল না করিয়া মন গরমতে নির্কামল করে যেই কাজটা সোয়াবের কাজ বলে নবীর স্বীকৃতি দিয়েছেন সেই কাজটা যদি করে তাইলে আমল নামায় লেখা হবে যেই কাজটা সোয়াবের কাজ বলে নবীর স্বীকৃতি দিলেন না মন গড়া বানাইয়া লইছে এইটা সোয়াবের কাম সারা জীবন বোধ করবে কিন্তু খিয়ালি পোলাও হবে আমল নামায় একটা সোয়াব লেখা হবে না হ্যাঁ। এই জন্য নবীর তরিকামতে সোয়াবের কাম করার হয় শূন্য আর মন গড়া মতে সোয়াবের কাম করারে হয় বিদাত এই হলো সুন্নতে আর বিদাতে ভার্তক্য সোয়াবের কাম কিলা করবা যার মনে চায় না নবীর তরিকা মতে নবীর তরিকা মতে সোয়াবের কাম করার নাম আর মন গড়া মতে সোয়াবের কাম করার নাম বিদাত এর উদাহরণ দিলে ইনশাআল্লাহ আমি আশা করি আপনার বিষয়টা আরো পরিষ্কার ভাবে তুলতে করে এটা নবীর তরিকায় নয় ঈদের দিন সকালে ঈদের নামাজের আগে কোন নফল নামাজ নবীর তরিকায় নাই অন্যদিন আছে কিন্তু এক ব্যক্তি ঈদের দিন সকালে ঈদের নামাজের আগে নফল নামাজ পড়ে আলী জিজ্ঞাসা করেন তুমি কিসের নামাজ পড়ো লোকটা বলে নফল নামাজ পড়ি আলী বলেন এই নামাজ নবীর তরিকায় নাই এই নামাজ নবীর তরিকায় নাই বেটায় নামাজ পড়া সোয়াবের হাম এটা করলে আল্লাহ দুজক দিবানি আলী এখন যে সোয়াবের হাম নবীর তরিকায় নাই মন গড়া করো এটার কারণেই আল্লাহ দুজক দিবা বুঝলে কৌকাতা বহল ঈদের দিন সকালে ঈদের নামাজের আগে নকল নামাজ পড়া সুন্নত না বিদা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وقال كل ضلالة في النار আল্লাহ রসুল বলেন সাবধান আমার উন্মত মুসলমানেরা ধর্মের খান মন গড়া করিও না ধর্মের খান মন গড়া করলে বিদাত হবে ধর্মের খাম মন গড়া করলে বিদাত হবে ধর্মের খাম মন গড়া করলে বিদাত হবে সংসারের খাম গড়া করলে বিদাত হয় না ধর্মের খাম গড়া করলে বিদাত রেলগাড়ি যে বানাইছে ধর্মের খাম মনে বুঝা না সংসারের খাম মনে করি এটা বিদাত নাই বিমান যে বানাইছে ধর্মের ঘুরে সংসারের কাম মনে করিয়া এটা বিদাত নাই হাজারবার মন গড়া মানব বিদাতিত বিদাতিরার কতগুলি খাতালত আছে এর মধ্যে একটা খাতালত আমরা যেটা করি এটা যদি বিদাত হয় মন গড়া করার কারণে ট্রেনের গাড়িও তো মন গড়া বানাইছে তুমি যে গাড়ি আইছো ওটা তো বিদাত করে আইছো বিমান তো মন গড়া বানাইছে তুমি যে বিমানে চড়িয়ে আইছো ওটা তো বিদাত করে আইছো এটা কি সরল কথা ডাক্তারাজি যে ডাক্তারাজি কারণ রেলগাড়ি ধর্মের নামে বানাইছে না যে হাজার বার মান ঘোরা বানাইলেও বিদাত হবে না বিমান ধর্মের নামে বানাইছে না যে হাজার বার মান ঘোরা বানাইলেও বিদাত হবে না আল্লাহ রসুল বলেন ধর্মের হাম মন ঘোরা ভাবে করলে বিদাত হয় আরেকটা বিদাতের উদাহরণ দিই মুসলমান মারা গেলে গোটা সমাজের জন্য জানাজার নামাজ পড়া ফরজে কে ভায়া আপনারা করুন মুসলমান মারা গেলে জানাজা নামাজ রুকু করা সেদ্ধা করা প্রাণের জানাজার ভিতরে হরণ না কেন নদীর তরিকায় নাই ভিতরে রুকু নাই নবীর তরিকায় জানাজার নামাজের ভিতরে সেজদা নাই যদি কেউ সব মানে হুজা করিলায় জানাজার নামাজের ভিতরে যদি কেউ রুকু করা সব মানে হুজা করিলায় জানাজার নামাজের ভিতরে যদি কেউ সেজদা করা সব মানে হুজা করিলায় আপনারা আমার এতক্ষণের কথা বুঝিয়ে থাকলে কলকাতা বহল শূন্য তৈব না বিদা কেন বিদাত নবীর নাই এমন কাম করছে যেটা সোয়ারের আশায় করছে অথচ নবীর তরিকায় নাই আল্লাহ রসুল বলে এটার নাম বিদাত মানুষকে ইয়া মোনাজাত করানো তরিকায় নাই মন গড়া করলে বিদাত হবে জানাজার নামাজের ভিতরে রুকু করার বিদাত এখনো জারি না নাকি তাহলে যাব কিন্তু সালাম ফিরে ইয়া মোনাজাতের বিদাত জারি হইয়া আছে তখন যাব জানাজার নামাজের ভিতরে রুকু করার বিদাত এখনো চালু হইছে না সালাম ফিরে ইয়া মোনাজাত করার বিদাত চালু হইয়া আছে ফেকার কিতাবে ফতুয়ার কিতাবে লেখা আছে বিদাতুন সাইয়াতুন কবিহা জঘন্যতম খারাপ বিদাত হইল জানাজার সালাম কিরে ইয়ামুনায়া করা একবার মোনাজাত করা সাহাবের হাবি তাকে হারা আরো করা যাবে না কেন আমি ওই পাঁচ বেলার নামাজের মধ্যে যদি রুকু সেজদা করা যায় না জানাজার নামাজের মধ্যে রুকু সেজদা করা যাবে না কেন আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব আমরা কি তখন হল পাঁচ বেলার নামাজে যখন রুকু সেজদা করা যায় তো জানাজা করা যায় তাহলে পাঁচ করা যায় জানাজার না নবীর তরিকার মন গড়া কোন সোহাবের খান করলে দান ফিরিস্তা তা লেখেন না দান ফিরিস্তা তা লেখেন না দান ফিরিস্তায় সোহাবের খান আর দুই নম্বর শর্ত হলো আমলটা মন গড়া ভাবে করা লাগবো না নবীর তরিকা মতো চিন্তা করে দেহ কথা বল আপনারা সমাজ নবীর তরিকা মতো আমল হরণ করণে মন গড়া আমল হরণ করণে ইটার নাকি ওয়াজের দরকার ইটার নাকি তফসিরের দরকার একটা কিচ্ছা হইতে বুঝলা সহজে একবার এক বাড়ি যাইতো জিঞ্জিরের বান্ধাই কথা নাই নৌকা তো মাঝ জানলো হেমা লাইট পাইছে বইটা নৌকা বেওয়ার বাড়ির নৌকা বেওয়ার বাড়ির করে নদীর দিয়া এরা নৌকা যাত বান্দা এরা ব্যস্তের খাতার যাইতে পারত না এই জন্য হাদিস শরীফের রসুল করিম সাল্লাল্লাহু প্রমাণ করতে পারে না দলিল দিয়া বিদাত এইসব বস্তুই যাই তখন হয় বিদাতই করি তবে আমরা খারাপ বিদাত করি না আমরা বালা বিদাত করি এটা দুই নম্বর খাতালত বিদাতিরা নম্বর এরা চেষ্টা করে এটা না প্রমাণ কথা না দুই নম্বর যখন বিদা হইয়া যায় তখন আর উপায় না হইয়া কোনো সোচ না হইয়া হয় বিদাত করি ঠিক তবে এটা খারাপ বিদাত করি না আমরা বাংলা বিদাত করি